অর্থাৎ সকল প্রশংসা মহান আল্লাহর যিনি আদি অন্ত ব্যক্ত গুপ্ত এবং যিনি সর্ববিষয়ে সামক অবহিত তিনি আদি তাই তার আগে কিছু নেই তিনি অন্ত তাই তার পরে কিছু নেই তিনি ব্যক্ত তাই তার উপরে কিছু নেই তিনি গুপ্ত তাই তার পেছনে কিছু নেই তিনি আপন কামালিয়াতের যাবতীয় গুণাবলী অনাদি সহ অনন্ত অক্ষয় অব্যয় চিরন্তন সত্য আধার রাতের নিরের পাথরের উপর কালো পিঁপড়ের পদচরণ এবং ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণার সংখ্যা সম্পর্কেও তিনি সম্যক অবহিত তিনি উন্নত মহান ও মহিমান্বিত তিনি মহা উন্নত সব কিছু তিনি সৃষ্টি করেছেন নিখুঁত পরিকল্পনা অনুসারে আকাশমণ্ডলীকে তিনি ঊর্ধ্বস্থানে স্থাপন করেছেন স্তম্ভ ছাড়াই এবং সেগুলোকে সুভূষিত করেছেন উজ্জ্বল নক্ষত্রমালা দ্বারা তাতে স্থাপন করেছেন প্রতিপত্ত সূর্য এবং জ্যোতিময় চন্দ্র এবং তার উপরে তিনি করেছেন সু উচ্চ প্রশস্ত ও গোলাকার সিংহাসন তা হল মহান আরস যার আছে বিরাট স্তম্ভ যা বহন করে সম্মানিত ফেরেস্তাগণ যা ঘিরে আছে নৈকট্যপ্রাপ্ত ফেরেস্তাগণ তাদের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক আল্লাহর পবিত্রতা ও মহিমা গাওয়াই যাদের একমাত্র কাজ অনুরূপভাবে আকাশসমূহ পরিপূর্ণ রয়েছে ফেরেস্তাগুলের দ্বারা প্রতিদিন তাদের মধ্যে থেকে সত্তর হাজার চতুর্থ আসমানে অবস্থিত বাইতুল মামুরে হাজির হন দ্বিতীয়বার আর সেখানে তাদের আগমন ঘটে না তাজবিহ তাহমিদ তাকবির ও সালাত এবং তাসলিমেই তাদের একমাত্র ভ্রত সৃষ্টিজীবীর জন্য পানির তরঙ্গের উপর সৃজন করেছেন তিনি পৃথিবী তার উপরে স্থাপন করেছেন সুদৃঢ় পর্বতমালা আর আকাশ সৃষ্টিরও আগে চার দিনে তাতে অবস্থান করেছেন তার জীবিকা ও তাতে জুড়ায় জুড়ায় সবকিছু সৃষ্টির বিষয়টি স্থির করেছেন শীত গ্রীষ্মে সর্বক্ষণ মানুষ যা কিছু প্রয়োজন বুদ্ধিমানদের জন্য পথ নির্দেশন স্বরূপ এবং তাদের প্রয়োজনীয় ও মালিকানাধীন জীবজন্তু মাটি থেকে তিনি মানব সৃষ্টির সূচনা করেছেন এবং নিরাপদ আধারে তুচ্ছ পানির নির্যাস থেকে তার বংশধর সৃষ্টি করে উল্লেখযোগ্য কিছু না থাকার পর তাকে শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তি সম্পূর্ণ আর শিক্ষাদান করেন তাকে করেছেন সম্মানিত আদি পিতা আদম আলাহিসাল্লামকে নিজের পবিত্র হাতে সৃষ্টি করেছেন তিনি গঠন করেছেন তার অবয়ব নিজের পক্ষ থেকে তার মধ্যে সঞ্চয় করেছেন আত্মা ও ফেরেস্তাদেরকে তার সামনে করিয়েছেন সিজদা অবনত তারপর তার থেকে তার সহধর্মণী আদিমাতা হাওয়া আলাহিসাল্লামকে সৃষ্টি করে দূর করে দিয়েছেন তার নিঃসঙ্গতা এবং তাদেরকে বাস করতে দিয়েছেন তার জান্নাতে এবং পূর্ণ মাত্রায় দান করেছেন অফুরন্ত নিয়াম তারপর তার মহাপজ্ঞায় পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী তাদেরকে নামিয়ে দেন পৃথিবীর মাটিতে এবং তাদের থেকে বিস্তার ঘটিয়েছেন অসংখ্য নরনারী তাদেরকে বিভক্ত করেছেন রাজা প্রজা ধনী গরিব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 এবং তাদেরকে বাকশক্তি দান করার পর তাদের প্রতি মহান আল্লাহর বিশেষ একটি নিয়ামত ও অনুগ্রহ হলো এই যে তিনি তাদের নিকট প্রেরণ করেছেন তার নবী আসলগণকে এবং নাজিল করেছেন তার হালাল হারাম যাবতীয় সমাচার ও বিধিবিধান এবং সৃষ্টির সূচনা ও পুনরুত্থান সহ কিয়ামত পর্যন্ত সংঘটিতব্য সবকিছুর বিশদ বিবরণ সবকিছুর বিশদ বিবরণ সম্বলিত কিতাবসমূহ সুতরাং মহাভগবান সে ব্যক্তি যে সমাচার সমূহকে সত্য বলে মেনে নেয় সাথে সাথে আদেশসমূহকে বর্ষতা ও নিষেধসমূহকে শ্রদ্ধার সঙ্গে মেনে নিয়ে স্থায়ী নিয়ামত রাজি লাভে ধন্য হল এবং জাকুম ফুটন্ত পানি ও যন্ত্রণাদায়ক শাস্তি বিশিষ্ট জাহান নামে মিথ্যাবাদীদের অবস্থান থেকে নিরাপদ দূরত্বে থাকল আমি মহান আল্লাহ তালার বিপুল উত্তম ও বরকতময় প্রশংসা বর্ণনা করছি যা ভরে দেবে আকাশমন্ডলী ও পৃথিবী সমূহের প্রান্তরমালা কেয়ামত পর্যন্ত অনন্তকাল ধরে তার মহাত্ম ক্ষমতা ও মহান সত্তার জন্য যেমন শোভনীয় আর সাক্ষ্য দিচ্ছি যে এক আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই যার নেই কোনো অংশীদার নেই কোনো সন্তান জনক অর্থ বা সঙ্গিনী নেই তার কোনো সমকক্ষ আর নেই কোনো মন্ত্রণাদায়ক বা উপদেষ্টা আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাম তার বান্দা ও রাসুল তার হাবিব ও খলিল আরবের বিশিষ্ট লোকেদের যিনি সেরা নির্বাচিত সর্বশ্রেষ্ঠ নবী তৃষ্ণা নিবারণকারী সর্ববৃহৎ হাউজের যিনি অধিভূত কেয়ামতের দিন শ্রেষ্ঠ সাফায়াতের যিনি একত্রচ্ছ মালিক ও পতাকা বহনকারী যাকে আল্লাহ তালা অধিষ্ঠিত করবেন এমন এক প্রশংসিত স্থানে যার আকাঙ্ক্ষা করবে সৃষ্টিকুল এমনকি আল্লাহর খলিল ইব্রাহিম সহ সকল নবী রাসুলগণ তার প্রতি ও অন্য সকল নবী রাসুলের প্রতি সালাত ও সালাম আর আল্লাহ সন্তুষ্ট হন তার সাহাবাগণের প্রতি যারা মহান সম্মানিত নেতৃত্ব স্থানীয় ও নবীদের পরে জগতের সেরা ব্যক্তিত্ব যতক্ষণ আলো আর আধারের অস্তিত্ব থাকবে আহ্বানকারীর আহ্বান ধরে উচ্চারিত হবে এবং দিন রাতের আবর্তন অব্যাহত থাকবে হাম ও সালাতের পর এই কিতাবে আমরা আল্লাহর সাহায্য ও তার প্রদত্ত তৌফিক বলে সৃষ্টি জগতের সূচনা তথা আরস করছি আসমান জমিন ও এসবের মধ্যে যা কিছু রয়েছে সেই ফেরেস্তা জিন ও শয়তান যা কিছু আছে তার সৃষ্টি আদম আলাহিসাল্লামের সৃষ্টির ধরন বনি ইসরায়েল ও জাহিনী যুগ পর্যন্ত নবী রাসুলগণের কাহিনী এবং আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের সিরাত যথাযথভাবে আলোচনা করব তারপর আলোচনা করব আমাদের যুগ পর্যন্ত অবতীর্ণ বা সংগঠিত কাহিনী যুগে যুগে সংগঠিত বিপর্যয় ও সংঘাতসমূহ কিয়ামতের আলামতসমূহ এবং পুনরুত্থান ও কিয়ামতের সমূহ তারপর কিয়ামতের বিবরণ এবং সে দিনকার ভয়াবহ ঘটনাবলী তারপর জাহান্নামের বিবরণ তারপর জান্নাতসমূহ ও জান্নাতের সুশীলা সুন্দরী রমণীগণের বিবরণ এবং এর সাথে সংশ্লিষ্ট বিষয় আমাদের এসব আলোচনার উৎস হবে কুরআন সুন্না ও নবতে মোহাম্মদী দীপাধার থেকে সংগৃহীত উলামা ও রাসাতুল আম্বিয়ার বর্ণিত আসার ও আখবার তথা ইতিহাস ও বিবরণ ইসরায়েলি বিষয়সমূহ থেকে আমরা কোনো তথ্য উল্লেখ করব না তবে শরীয়ত প্রবর্তক মহানবী সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহর কিতাব ও তার রাসুলের সন্ন্যাস পরিপন্থী এমন নয় এমন যা কিছু উদ্ধৃত করতে অনুমতি দিয়েছেন তার কথা স্বতন্ত্র আর তা সে সেসব ইসরায়েলি বিবরণ শরীয়ত যা সত্তা সত্য সম্পর্কে নীরব যাতে রয়েছে সংক্ষিপ্ত তথ্যের বিশদ ব্যাখ্যা কিংবা শরীয়তে বর্ণিত অস্পষ্ট তথ্যকে নির্দিষ্টকরণ যাতে আমাদের বিশেষ কোনো ফায়দা নেই কেবল সুধাবর্ধনের উদ্দেশ্যে আমরা তা উল্লেখ করব প্রয়োজনের তাগিদে যা তার উপর নির্ভর করার উদ্দেশ্য নয় নির্ভর করবো শুধু আল্লাহর কিতাব ও তার রাসুলের রাসুল সাল্লাহ আলহিহাসাল্লামের সহি হাদিস কিংবা হাসান স্বর্ণদে বর্ণিত সুন্নাহের উপর আর কোনো বর্ণনার দুর্বলতা থাকলে তাও আমরা উল্লেখ করব আল্লাহর নিকট আমাদের সাহায্য প্রার্থনা এবং তারই উপর আমাদের ভরসা ক্ষমতা তো একমাত্র আল্লাহর হাতে আল বিদায়া ও নিহায়া আল্লাহ তাআলা তার পবিত্র গ্রন্থে বলেন كذلك نقص عليك من أنباء ما قد سبق وقد آتيناك من لدنا ذكرا অর্থাৎ পূর্বে যা ঘটেছে তার সংবাদ এভাবে আমি তোমাদের নিকট বিবৃতি করি এবং আমি আমার নিকট থেকে তোমাদেরকে দান করেছি উপদেশ আল্লাহ তালা তার নবী সাল্লাহ আলাইসাল্লামের নিকট সৃষ্টির সূচনা পূর্ববর্তী জাতিসমূহের প্রসঙ্গ অনুগতদের প্রতি তার অনুগত্য অনুগতদের প্রতি তার অনুকূল্য এবং অবাধ্যদের প্রতি শাস্তি ইত্যাদি বিবরণ দিয়েছেন আবার রসুল সাল্লাহ আলাইসাল্লাম তার উন্মতের উদ্দেশ্যে তার বিশদ বর্ণনা দিয়েছেন প্রতিটি পরিচ্ছেদের সংশ্লিষ্ট বিষয়ে বর্ণিত আয়াতসমূহের পাশাপাশি আমরা রসুল সাল্লাহ আলাইসাল্লাম থেকে আমাদের পর্যন্ত পৌঁছেছে এমন বর্ণনাসমূহ উপস্থাপন করব উল্লেখ্য যে মহানবী সাল্লাহ আলাইসাল্লাম আমাদের প্রয়োজনীয় বিষয়গুলি জানিয়ে দিয়েছেন আর যাতে আমাদের কোনো উপকার নেই তা বর্জন করেছেন তবে ইহুদি খ্রিস্টান পণ্ডিতদের বেশ কিছু লোক তা জানা ও বোঝার মধ্যে গলতবদ্ধ হয়েছে যাতে আমাদের অধিকাংশ লোকেরই কোনো ফায়দা নেই আমাদের একদল আলেমও সেগুলো অধপত্য উদ্ধৃতি করেছেন আমরা তাদের পথ অনুসরণ করব না তবে আমরা সংক্ষিপ্তভাবে তা কিঞ্চিত উল্লেখ করব এবং আমাদের নিকট যা সত্য বলে প্রতীয়মান হয়েছে তার সাথে সামঞ্জস্যপূর্ণ বিষয়াদি এবং যা তার বিপরীতে বলে সমালোচিত হয়েছে তা আমরা বর্ণনা করব তবে ইমাম বুখারি রহিমুল্লাহ এর সহি বুখারিতে আমর ইবনু আস সূত্রে বর্ণনা করেছেন যে রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আমার পক্ষ থেকে একটি বাক্য হলেও তোমরা তা আমার পক্ষ থেকে পৌঁছে দাও বনি ইসরায়েলের সূত্র থেকেও বর্ণনা করতে পারো তাতে কোনো অসুবিধা নেই এবং আমার পক্ষ থেকে বর্ণনা করো তবে আমার নামে মিথ্যা রটনা করো না ইচ্ছাকৃতভাবে যে ব্যক্তি আমার নামে মিথ্যা রটনা করবে সে যেন জাহান নামে তার ঠিকানা বানিয়ে নেয় তা আমাদের মতে ওইসব ইসরায়েলি রেওয়ায়ত সম্পর্কে প্রযোজ্য যার পক্ষে বা বিপক্ষে কোনো মন্তব্য নেই সুতরাং সেগুলোকে সত্য বা মিথ্যা প্রতিপন্ন করার মতো কিছু আমাদের কাছে নেই তাই শিক্ষণীয় বিষয় হিসাবে এসব রেওয়ায়ত বর্ণনা করা যায় এ জাতীয় বর্ণনাই আমরা আমাদের এই কিতাবে বর্ণনা করব পক্ষান্তরে আমাদের শরীয়ত যা সত্যতা সাক্ষ্য দিয়েছে আমাদের তা বর্ণনা করার প্রয়োজন নেই আমাদের কাছে যা আছে তাই আমাদের জন্য যথেষ্ট আর আমাদের শরীয়ত যাকে বাতিল বলে সাক্ষ্য দিয়েছে তা প্রত্যাখ্যিত এবং প্রত্যাখ্যান বাতিল ঘোষণা করার উদ্দেশ্যে বর্ণনা করা না যায় যা হোক মহান আল্লাহ যখন আমাদের ও রাসুল সাল্লাহ আলাইসাল্লাম দ্বারা অন্য সব শরীয়ত থেকে এবং তার কিতাব দ্বারা অন্য সব কিতাব থেকে আমাদেরকে অমুখাপেক্ষী করেছেন তখন আমরা বনে ইসরায়েলের সেসব বর্ণনা নিয়ে মাথা কামাতে চাই না যেগুলোতে রয়েছে প্রক্ষেপ ও মিশ্রণ মিথ্যা ও বানোয়ার বিকৃতি ও পরিবর্তন এবং সর্বোপরি সেগুলো রহিত হয়ে গেছে মূল কথা যা প্রয়োজনীয় রসুল সাল্লাম আমাদের জন্য তা স্পষ্ট ও বিশদভাবে বর্ণনা করে দিয়েছেন কেউই তা অনুধাবন করতে পেরেছে কেউই বা পারেনি যেমন আলী ইবনে আবু তালিব রাজি আল্লাহ তালা আনহু বলেন আল্লাহর কিতাবে আমাদের পূর্বকালীন সমাচার পরবর্তীকালের ঘটনাবলী এবং তোমাদের বর্তমানের বিধিবিধান রয়েছে এটাই চূড়ান্ত ফয়সলা এটা কোনো হেলাফেলার ব্যাপার না যে মদমত্ত ব্যক্তি তা বর্জন করবে আল্লাহ তাকে ধ্বংস করবেন আর যে ব্যক্তি তা ছেড়ে অন্য কোথাও হৃদায়ত অনুসরণ করবে আল্লাহ তাকে পদভষ্ট করবেন আবু জার রাদিউল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলহাম তার উপাদের পূর্বেই দুডানায় ভর করে উড়ে যাওয়া পাখি থেকেও আমাদেরকে শিক্ষাদান করেছেন ইমাম বুখারি রহিমুল্লাহ সৃষ্টির সূচনা অধ্যায় বলেন তারিক ইবনে মুসা রহিমুল্লাহ সূত্রে বর্ণিত আছে যে তিনি বলেন আমি উমর ইবনে খাতাব রাজিউল্লাহ তাল আনহুকে বলতে শুনেছি যে রসুল সাল্লাহ আলাইসাল্লাম এক স্থানে আমাদের মাঝে দাঁড়িয়ে সৃষ্টির সূচনা থেকে জান্নাতিদের তাদের মঞ্জিল এবং জাহান্নামীদের তাদের মঞ্জিলে প্রবেশ করা পর্যন্ত অবস্থা সংবাদ প্রদান করেন কেউই তা মুখস্থ রাখতে পেরেছে কেউই বা তার ভুলে গিয়েছে ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমুল্লাহ তার মুসনাদে আবু জায়াদ আনসারি রহিমুল্লাহর সূত্রে বর্ণনা করেছেন যে রসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে নিয়ে ফজরের সালাত আদায় করে মিম্বরে আরোহ করেন এবং জুহর পর্যন্ত আমাদের উদ্দেশ্যে ক্ষুদ্রদান করেন তারপর মিম্বর থেকে নেমে জুহরের নামাজ আদায় করে এবং আবার মিম্বরে আরম্ভ করেন এবং আসর পর্যন্ত আমাদেরকে খুদবাদ প্রদান করেন তারপর মিম্বর থেকে নেমে আসর নামাজ আদায় করলেন তারপর আবার মিম্বরে আরম্ভ করে সূর্যাস্ত পর্যন্ত খুদবা প্রদান করেন তাতে তিনি অতীতে যা ঘটেছিল এবং ভবিষ্যতে যা ঘটবে তার বিশদ বিবরণ দেন আমাদের মধ্যেকার শ্রেষ্ঠ জ্ঞানী তা বেশি স্মরণ রাখতে পেরেছে কেবল ইমাম মুসলিম তার সহি এর কিতাবুল ফিতানে এই হাদিসগুলো বর্ণনা করেছে আল্লাহ তালা তার মহান গ্রন্থে বলেন الله خالق كل شيء وهو على كل شيء وكيل আল্লাহ সমস্ত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 ও যা কিছু তা থেকে বের হয় এবং আকাশ থেকে যা কিছু নামে ও আকাশে যা কিছু উদিত হয় সে সম্পর্কে তিনি জ্ঞাত তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সঙ্গে আছেন তোমরা যা কিছু করো আল্লাহ তা দেখেন শাস্ত্রবিদগণ এ ব্যাপারে এমন অভিন্ন অভিমত পোষণ করেন যাতে কোনো মুসলিম তাতে সন্দেহ পোষণের অবকাশ নিয়ে যে আল্লাহ তালা আকাশসমূহ পৃথিবী ও এগুলো মধ্যবর্তী যা কিছু আছে ছদিনের সৃষ্টি করেছেন যেমন কোরআন গারিমে বর্ণিত হয়েছে এ দিন কি আমাদের পৃথিবীর দিনের ন্যায় নাকি তার প্রতিটি দিন হাজার বছরের সমান এ ব্যাপারে দুটি অভিমত রয়েছে আমি আমার তাফসিরের গ্রন্থে এই বিষয়টি আলোচনা করেছি এবং এই কিতাবেও যথাস্থানে তার আলোচনা করব আকাশসমূহ ও পৃথিবীর সৃষ্টির পূর্বে কোনো সৃষ্টির অস্তিত্ব ছিল না এ ব্যাপারেও মতভেদ রয়েছে কালাম শাস্ত্রবিদগণের এক দলের মতে আকাশসমূহ ও পৃথিবীর পূর্বে কিছুই ছিল না নিতান্ত নাস্তি থেকে এগুলো সৃষ্টি করা হয়েছে অন্যরা বলে বরং আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টির পূর্বে অন্য মাকলুকের অস্তিত্ব ছিল তার প্রমাণ আল্লাহ তালার বাণী অর্থাৎ তিনি আকাশমণ্ডলী ও পৃথিবী ছদিনে সৃষ্টি করেন তখন তার আরস ছিল পানির উপর ইমরান ইবনে হুসাইয়ান রাজি আল্লাহ তাল আনহু বর্ণিত হাদিসে আছে অর্থাৎ আল্লাহ ছিলেন তার আগে কিছুই ছিল না তখন তার আরস ছিল পানির উপর আর স্মারকলিপিতে সবকিছু লিপিবদ্ধ করে পরে তিনি আকাশমন্ডলী ও পৃথিবীর সৃষ্টি করেন ইমাম আহমদ রহিমুল্লাহ আবু রাজিন লাকিদ ইবনে আমির আকিলি রহিমুল্লাহর সূত্রে বর্ণনা করেন যে তিনি বলেছিলেন ইয়া রাসুল আল্লাহ আকাশমন্ডলী ও পৃথিবী সৃষ্টি করার আগে আমাদের প্রতিপালক কোথায় ছিলেন রসুল সাল্লাম বলেন মেঘমালার দেশে যার উপরেও শূন্য নিচেও শূন্য তারপর পানির উপর তিনি তার আরস সৃষ্টি করেন ইমাম আহমদ রহিমুল্লাহ জাইদ ইবনে হারুন ও হাম্মাদ ইবনে সালামা রহিমুল্লাহ সূত্রেও হাদিসটি বর্ণনা করেছেন তবে তার প্রথমাংশের শব্দ হলো মাখলুক সৃষ্টি করার আগে আমাদের প্রতিপালক কোথায় ছিলেন অবশিষ্টাংশ একই রকম ইমাম তিরমিজি ও ইবনে মাজার রহিমুল্লাহ বিভিন্ন সূত্রে হাদিসটি বর্ণনা করেছেন ইমাম তিরিমিজি রহিমুল্লাহ হাদিসটি হাসান বলে মন্তব্য করেছেন আবার এসবের মধ্যে কোনটি প্রথম কোন রাতে সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছে এই ব্যাপারেও আলিমগুনের মতভেদ রয়েছে একদল বলেন যে সবকিছুর আগে কলম সৃষ্টি করা হয়েছে এটা ইবনে জাবির ও ইবনে জাউজি রহিমুল্লাহের এর প্রমুখের অভিমত ইবনে জারির বলেন আর কলমের পর সৃষ্টি করা হয়েছে হালকা মেঘ তাদের দলিল হলো সে হাদিস যা ইমাম আহমদ আবু দাউদ ও তিরমেজি রহিমুল্লাহ ওবাদা ইবনে সামিদ রদুল্লাহ তালা আনহুর সূত্রে বর্ণনা করেছেন যে রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আল্লাহ সর্বপ্রথম যা সৃষ্টি করেছেন তা হলো কলম তারপর তাকে বললেন লিখো তৎক্ষণাৎ সে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে তা লিখে চলল হাদিসে এই পাঠটি ইমাম আহম্মদের ইমাম তিরমিজি রহিমুল্লাহ হাদিসটিকে হাসান সহিগরি বলে মন্তব্য করেছেন পক্ষান্তরে হাফিজ আবুল আলা হামদানি রহিমুল্লাহ প্রমুখ এর বর্ণিত তথ্য মোতাবেক জমহুর আলমগড়ের অভিমত হল সর্বপ্রথম মাখলুক হলো আরস ইবনে জারির জাহাক সূত্রে ইবনে আব্বাস রদুল্লাহ তালান থেকে এটি বর্ণনা করেছেন সহি মুসলিমে বর্ণিত ইমাম মুসলিমের হাদিসটিও এর প্রমাণ বহন করে তা ইমাম মুসলিম বর্ণনা করেন যে আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস রদুল্লাহ তালান বলেন আমি রসল্লাহ সাল্লাহ বলতে শুনেছি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগেই আল্লাহ সৃষ্টি জগতের তাকে লিপিবদ্ধ করে রাখেন তখন তার আড়স ছিল পানির উপর আলিমগর বলেন আল্লাহ তালার কলম দ্বারা মাকাদির লিপিবদ্ধ করাই হলো এ তাকদির এ হাদিস প্রমাণ করে যে এ কাজটি আরো সৃষ্টির পরে হয়েছে এতে আল্লাহ যে কলম দ্বারা মাকাদির লিপিবদ্ধ করেছেন আরস তার আগে সৃষ্টি হয়েছে বলে প্রমাণিত হয় যা জমহুরের অভিমত আর যে হাদিসে সর্বপ্রথম কলম সৃষ্টির কথা বলা হয়েছে তার অর্থ হল কলম এ জগতের সৃষ্টিসমূহের প্রথম ইমরান ইবনে হুসাইয়ান রহেমুল্লাহ থেকে ইমাম বুখারি রহেমুল্লাহ বর্ণিত হাদিসটি এই মতের পরিপূরক ইমরান ইবনে হুসাইয়ান রাজিউল্লাহ তালু বলেন ইয়ামানের কতিপয় লোক রসুল সাল্লাহ আলাইসাল্লামকে বলেন দিন সম্পর্কে জ্ঞান অর্জন এবং এই সৃষ্টি জগতের সূচনা সম্পর্কে আপনাকে জিজ্ঞাসিত করার উদ্দেশ্যে আমরা আপনার কাছে এসেছি জবাবে তিনি বলেন আল্লাহ ছিলেন তার আগে কিছুই ছিল না এবং তার আড়স ছিল পানির উপর স্মারকলিপিতে তিনি সবকিছু লিপিবদ্ধ করে পরে আকাশমণ্ডলে ও পৃথিবী সৃষ্টি করেন এক বর্ণনায় এর আগে এর স্থলে তার সাথে এসেছে আর অন্য বর্ণনায় এসেছে মোট কথা তারা নবী করিম সাল্লাহ আলাইসাল্লামকে আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টির সূচনা সম্পর্কে জিজ্ঞাসা করেছিল আর এজন্য তারা বলেছিল আপনাকে এই সৃষ্টি জগৎ সৃষ্টি জগতের প্রথমটা সম্পর্কে জিজ্ঞাসিত করতে আমরা আপনার কাছে এসেছি ফলে রসুল সাল্লাহ আলাইসাল্লাম ঠিক ততটুকুই জবাব দেন যতটুকু তারা জানতে চেয়েছিল এই কারণেই তিনি তাদেরকে আরো সৃষ্টির সংবাদ দেননি যেমন পরবর্তী আবু রাজিনের হাদিসে দিয়েছেন ইবনে জারির রহিমল্লা বলেন আর অন্যদের মতে আল্লাহ তালা আরসের আগে পানি সৃষ্টি করেছেন সুদ্দি আবু মালিক ও আবু সালিক রহিমুল্লার সূত্রে ইবনে আব্বাস রাজিউল্লাহ তালাহ থেকে মুররা সূত্রে ইবনে মাসুদ রাজিউল্লাহ তালাহ থেকে এবং আরো কতিপয় সাহাবা থেকে বর্ণনা করেছেন যে তারা বলেন আল্লাহর আরস পানির উপর ছিল আর পানির আগে তিনি কিছুই সৃষ্টি করেননি ইবনে জারির মোহাম্মদ ইবনে ইসাক রহিমুল্লাহ থেকে বর্ণনা করেন যে তিনি বলেছেন আল্লাহ তালা সর্বপ্রথম যা সৃষ্টি করেছেন তা হলো আলো ও অন্ধকার তারপর দুয়ের মাঝে পার্থক্য সৃষ্টি করে তিনি অন্ধকারকে কালো আধারের রাতে এবং আলোকে উজ্জ্বল দিবসে পরিণত করেন ইবনে জারির রহিমুল্লাহ আরও বলেন যে কেউ কেউ বলেছেন আমাদের প্রতিপালক কলমের পর যা সৃষ্টি করেছেন তা হলো কুর্সি তারপর কুর্সির পরে তিনি আর সৃষ্টি করেছেন তারপর মহাশূন্য ও আধার এবং পর তারপর পানি সৃষ্টি করে তার উপর নিজের আরো স্থাপন করেন বাকি আল্লাহ তালা ভালো জানেন